বিচূন্য হারে পরিণত হয়ে যাব তখনও পুনরুজ্জীবনে প্রত্যাবর্তিত হব অলু তারা বলতে লাগলো যে তিলকা ইদাং কারতন এমত অবস্থায় এ প্রত্যাবর্তন খসির আমাদের জন্য বড়ই ক্ষতিকর হবে হিয়া এটা তো কেবল ঝাজরাতু ওয়াহিদা একটি ভীষণ ধ্বনি হবে ফাইদা হুম যার ফলে সকলেই তৎক্ষণাৎ বিশ্বাহির মাঠে এসে উপস্থিত হবে হাল আতাকা আপনার নিকট কি পৌঁছেছে হাদিস মুসা মুসার কাহিনী ঈদ না দাহু রব্বহু যখন তাকে তার প্রতিপালক ডেকে বললেন বিলওয়াদিল মোকদ্দাসি তুয়া এক পবিত্র প্রান্তরে অর্থাৎ তুয়ায় ঈদ হাব ইলা ফিরাউনা তুমি ফেরাউনের নিকট যাও ইন্নাহু তগ সে অত্যন্ত দুরন্তপনা করছে ফাকুল অতঃপর তুমি তাকে বলো হাল্লাকা ইলা তুমি কি এটা চাও না যে আন্তাজাক্কা সংশোধিত হয়ে সংশোধিত হয়ে যাবে বা আহাদিয়াকা ইলা রব্বিকা এবং আমি তোমাকে তোমার প্রভুর দিকে পথ প্রদর্শন করি ফাতাকশা যাতে তুমি ভয় করতে থাকো অনন্তর তিনি তাকে দেখালেন আল আয়াত আল কুবরা মহানিদর্শন ফাকাজাবা কিন্তু সে এটা অবিশ্বাস করলো ও আসা এবং কথা মানলো না সোম্মা অনন্তর আতবারা পৃথক হয়ে তার বিরুদ্ধে ইয়াস আ প্রচেষ্টা করতে লাগলো হাসারা অতঃপর সে সমবেত করল ফানাদা অতঃপর সে উচ্চ স্বরে আহ্বান করল কলা এবং বলল আনা কুমুল আলা আমি তোমাদের শ্রেষ্ঠ প্রতিপালক অনন্তর আল্লাহ তাকে পাকড়াও করলেন নাকাল আখিরাতি ওয়াল উলা আখেরাতের ও দুনিয়ার আজাবে ইন্নাফি জালিকা তাতে রয়েছে বড় শিক্ষণীয় সে ব্যক্তির জন্য যে ভয় করে আং তুম আচ্ছা তোমাদেরকে সৃষ্টি করাই কি অধিক কঠিন কাজ আমি নাকি আসমান আল্লাহই এটা নির্মাণ করেছেন রফা আসাম কাহা তার সাদ উচ্চ করেছেন ফাসাওয়াহা এবং তাকে সুবিন্যাস্ত করেছেন ও আগতাশালাইলাহা আর তার রাত্রকে অন্ধকারাচ্ছন্ন করেছেন ও আখরাজা দোহাহা এবং তার দিনকে প্রকাশ করেছেন ওয়াল আর আর তারপর জমিনকে দাহা হা পিছিয়ে দিয়েছেন আখরাজা মিনহা তা হতে বের করেছেন মা আহা ওয়া মার আহা তার পানি ও তৃণ ওয়াল জিবালা এবং পর্বতসমূহকে আরসাহা দৃঢ়ভাবে স্থাপন করেছেন মাতা আন উপকার স্বরূপ লাকুম ওয়ালি আনা আমিকুম তোমাদের এবং তোমাদের পশুগুলোর জন্য ফাইদা যা আত অনন্তর যখন উপস্থিত হবে আত্মাতুল কুবরা সে মহাসংকট ইনসানু যেদিন মানুষ স্মরণ করবে মা সাহা নিজেদের কৃতকর্ম অবুরিজাতিল জাহিমু আর দোজক প্রকাশ করা হবে লিমাইয়ার দর্শনকারীদের সম্মুখে ফাআম্মামান অনন্তর সেদিন এ অবস্থা হবে যে ব্যক্তি তগ অবাধ্যচারণ করে থাকবে এবং অগ্রাধিকার প্রদান করে থাকবে আল হায়াত দুনিয়া পার্থিব জীবনকে জাহিমা হিয়া সুতরাং দোজকি হবে আল মাওয়া তার বাসস্থান আর যে ব্যক্তি ভয় করেছে নিজের প্রভুর সম্মুখে দণ্ডায়মান হওয়াকে ওয়ানাহান নাফসা এবং আত্মাকে নিবৃত্ত রেখেছে আনিল হাওয়া প্রবৃত্তি হতে ফাইনাল জান্নাত হিয়া তবে নিশ্চয়ই বেহেস্তই আলমাওয়া তার বাসস্থান ইয়াস আলুনাকা আনিস তারা আপনাকে কিয়ামত সম্বন্ধে জিজ্ঞাসা করে যে আইয়া নামুর সাহা তা কখন সংগঠিত হবে ফিমা আংতা আপনার কি সম্পর্ক মিন দিকরাহা তা বর্ণনা করার সাথে ইলা রব্বিকা আপনার প্রতিপালকের উপরই মুং তাহা তা নির্ভর করে ইন্নামা আংতা মুংদির আপনি তো কেবল ভয় প্রদর্শনকারী মাই আফসাহা ওই ব্যক্তিরই যে তাকে ভয় করে কাহান্নাহুম যেদিন তারা তা দেখতে পাবে তখন এরূপ মনে করবে যেন লাম ইয়ালবাফু ইল্লা তারা পৃথিবীতে অবস্থান করেছে কেবলমাত্র আশিয়াতান আউ দোহাহা এক সন্ধ্যা অথবা এক প্রভাত